জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সেনা গুণ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সেনা গুণ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ আঘাত এনে দাও দোষী ভীষণ মোট হয়ে যাও গিয়ে আঘাত এনে দাও দোষী ভীষণ মোট হয়ে যাও গিয়ে সপ্ত করো ভ্রান্ত সকল মতবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সনাকুল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ শাহাদাত পিয়াসি সৈনিক উন্নত শির জিন্দাবাদ শহীদ গাজী বীর মুজাহিদ বীর সেনানি জিন্দাবাদ শাহাদাত পিয়াসি সৈনিক উন্নত শির জিন্দাবাদ শহীদ গাজী বীর মুজাহিদ বীর সেনানি জিন্দাবাদ সামনে চল অশ্ব লেগে বীর জোয়ান জিন্দাবাদ কাল পুরুষের সবল হতে রক্ষা কর মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সেনাগুল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ তোমরা যোগের ওমর খালি দাবু বকর বীর তারিখ আঘাতে নে দাও মিটিয়ে কুকুর তার শিরিক তোমরা যোগের ওমর খালি দাবু বকর বীর তারিখ আঘাতে নে দাও মিটিয়ে কুকুর তার শিরিক তাদের কেটে খতম করো ভাঙ্গ অষ্টকাশীবাদ সব গোলামের বাদন ছিঁড়ে বল্লমানের কর আজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ মুজাহিদিন আছে তোমার ইন্তজারে মজলুমান ঝান্ডা উড়াও আল জিহাদের স্বাধীন কর কুল জাহান মুজাহিদিন আছে তোমার ইন্তজারে মজলুমান ঝান্ডা উড়াও আল জিহাদের স্বাধীন কর কুল জাহান রাঙ্গা করো তরবারি রাঙ্গা করো মৌলবাদ তবে যে রমানি করে হাসতে সত্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সেনাকুল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ আঘাতে নে দাও দোষী সনম হয়ে যাওয়েগি আঘাতে নে দাও দোষী সনম হয়ে যাওয়েগি রক্ত কর ভ্রান্ত সকল মতবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ শহীদ আব্দুর রহমান জিন্দাবাদ